আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন বিলাল রদিল্লাহ তাল্লাহ্ন রাত থাকতেই আজান দিয়ে থাকে সুতরাং ইবনু উম্মে মাকতুম রদিল্লাহ তাল্লাহ্ন আজান দেয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারো অথবা তিনি বলেন ইবনু উম্মে মাকতুমের আজান শোনা পর্যন্ত ইবনু মাকতুম রদিল্লাহ তাল্লাহ্ন অন্ধ ছিলেন সকাল হয়েছে লোকেরা একথা তাকে না বলা পর্যন্ত তিনি আজান দিতেন না